হ্যাঁ এখানে চমৎকার রাত আর কি সুন্দর তুমি আমি ছাড়া আর এখানে কেউ আচ্ছা গীতা এতটুকু নাচের জন্য তোমার এত আপত্তি আমার আপত্তি কিন্তু তোকে বলবো মেয়েটা পাগল এখানে আছে কে যে বলবে সেই নাচটা সেগুলো ঠিক এমনি যোজনা রাখছে রাখা কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারপর তুমি সব জানো জানি কিন্তু তোমার মুখ থেকে কত ভালো লাগে বলো কৃষ্ণ রাধাকে দেখে বললেন রাধা এমন অসময় তুমি এখানে কেন রাধার বড় লজ্জা হলো তারপর তারপর শ্রীকৃষ্ণ বলিলেন কি বললেন বন্ধু আমি পাইলাম আজকে তোমার লাজে শ্রবণের কথা কহে সখী কথা আর কি ফলো না তারে চা চাষ তাই হ্যাঁ দিচ্ছি কেসটা সবই খুলছে বললেন আজি অসময় যমুনার কুলে কেন এলে আজি অসময় যমুনার কুলে কেন এলে তাহে তো বোপাতে জল নিতে আসি নদী তীরে তাহে তো বোপাতে জল নিতে আসি নদী তীরে পুরবাসী জন পুরবাসী জন পুরবাসী জন কালি দিবে তুলে ফিরে গেলে পুরবাসী জন পুরবাসী জন কালি দিবে তুলে ফিরে গেলে কে জানি তো হয় কে জানি তোহার আছে শ্যামকায় কে জানি তোহার আমি যাই ফিরে যাই ফিরে যাই আমি যাই ফিরে যাই গো ফিরে যাই আমি মনের কথা আমি মনের কথা মনেই রেখে যাই ফিরে যাই ফিরে যাই কাবুল নগরে জলতে আসা শুনেছে গো কাকুতি আশা শুনে বুঝি বুঝি অঞ্চলে বুঝি জল নেবে বোন আমাদের জীবনে আর কিছু দরকার নেই আছে